কোনো গুনাহ করেন নাই নবুয়ত প্রাপ্তির পরেও নবী কোনো গুনাহ করেন নাই বিশেষজ্ঞরা নবীরা যে মাসুম কি কারণে মাসুম যে তারা নিষ্পাপ কোনো গুনাহ করেন নাই এর তিনটা মৌলিক কারণ উল্লেখ করেছেন এক নম্বর কারণ হচ্ছে মাটির গুণ এটা আমাদেরকে আল্লাহ তালা সবাইকে দুনিয়ার মাটি দিয়ে সৃষ্টি করেছেন দুনিয়ার মাটির গুণ হচ্ছে খারাপের দিকেই বেশি এই জন্যে আমাদের সবসময় খালি গুনার দিকে মন শুধু ধাপিত হয় কারো দোষ ত্রুটি দেখলে আমরা অনেক সময় বলি ওইটা মাটির দোষ এই কথার তো বাস্তবতা আছে মাটির গুণাগুণ অঞ্চলের গুণাগুণ ব্যক্তির উপর প্রকাশ পায় এক এক অঞ্চলের মানুষের চরিত্র স্বভাব এক এক রকমের হয় এটা মাটির গুণ হাদিসে আসছে হজরত আম্বিয়া আলহিমসালাতামদেরকে আল্লাহ তালা মাটি দিয়েই সৃষ্টি করেছেন তবে তার মধ্যে জান্নাতি মাটির পরিমাণটা বেশি জান্নাতি মাটির পরিমাণ বেশি হওয়ায় সৃষ্টিগতভাবেই তাদের স্বভাবটা গুনার দিকে ধাপিত কম হয় জান্নাতি মাটির স্বভাব ভালো ভালো আমলের দিকেই তাদের মন সবসময় ঝুঁকে থাকে এটা একটা মৌলিক কারণ নবীরা গুনাহ করেন না মাসুম করেন নাই কোন নবী কোনো গুনাহ করেন নাই আরেকটা মৌলিক কারণ হচ্ছে আম্বিয়া আলিহিমুসালাতামদেরকে আল্লাহ তালা ওইভাবে বানিয়েছেন যে তারা সারাক্ষণ আল্লাহ সুবহান জালাল আল্লাহর বড়ত্ব তাদের সামনে এতটা ক্লিয়ার তারা যেন ঠিক রবের সামনেই বসা সব কিছু উপলব্ধি করেন রব যেন তাদেরকে দেখতেছেন ওই উপলব্ধিটার মাত্রাটা সমস্ত মানুষের তুলনায় অনেক উঁচু যেন একদম সামনেই আছেন রবের দুনিয়ার সামান্য রাজা বাদশাদের সামনে যদি কেউ বসা থাকে রাজা বাদশাহ সিংহাসনে বসা তো তার সামনে যদি কেউ বসা থাকে ওই দুনিয়ার সামান্য রাজা বাদশার সামনেই তো একজন মানুষ ওই রাজা বাদশার বিরুদ্ধে কোনো বক্তব্য দিবে না তার সাথে তার সিদ্ধান্তের সাথে তার ক্ষমতার সাথে সাংঘর্ষিক এমন কোনো কাজ করবে না তটস্থ থাকবে না জানি আমার কোন আচরণে কোন বেয়াদবি হয়ে যায় সব সময় সতর্ক থাকবে তো হজরত আম্বিয়া সালাতাম যেন আল্লাহ তার ঠিক সামনেই বসা সারাক্ষণ তাদের দিলের মধ্যে ওই ভয় কাজ করে যার কারণে তাদের পক্ষে গুনাহ করা সম্ভব হয় না এটাও একটা মৌলিক কারণ তিন নম্বর মৌলিক কারণ হচ্ছে আল্লাহ তালা নিজেও তাদেরকে গুনাহ থেকে রক্ষা করেছেন করে এটার ভুরি ভুরি দলিল আছে প্রমাণ আছে আল্লাহ তালা নিজেও আম্বে আলিম সালাতামদেরকে গুনা থেকে বাঁচিয়েছেন হজরত ইউসুফ আলী সালাতাম এর জ্বলন্ত নমুনা প্রমাণ করিমে আসছে সুরা ইউসুফের তেইশ চব্বিশ নম্বর আয়াতগুলোতে জুলাইখা যখন হজরত ইউসুফ আলী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 ইউসুফ ও জোলাইখার দিকে আকৃষ্ট হতো এই ক্ষমতা তার ছিল এটাও একটা ভ্রান্ত আকিদা আমাদের অনেকে মনে করে নবীরা আমাদের মতো মানুষই তো না তাদের গুনাহ করার কোনো শক্তি ছিল না না গুনাহ করার শক্তি নাই গুনাহ করেন নাই এটার মধ্যে কোনো কৃতিত্ব নাই গুনাহ করার শক্তি ছিল গুনাহ করেন নাই এটার মধ্যে কৃতিত্ব কারো পা নাই সে যদি বলে আমি জিন্দিগিতে কাউকে লাথি দিই নাই তো এটার কি অর্থ আছে একজনের চোখ নাই সে যদি বলে আমি হারাম দিকে তাকাই না তো এটার কি অর্থ আছে চোখ আছে তাকাই না পা আছে লাথি দেই না এটার মধ্যে কৃতিত্ব আম্বিয়া আলী সালাতামদের গুনাহ করার ক্ষমতা ছিল আল্লাহ তালা বলতেছেন ওয়াহাম্মা বিহা ইউসুফ করত যদি না আল্লাহর পক্ষ থেকে দলিল যদি তার সামনে প্রকাশ না পেত তিনি যদি না দেখতেন তফসির কিতাবে এই অংশের ব্যাখ্যা আসছে এরকম যে নজর পড়ছে ছাদের দিকে ছাদের দিকে তাকাইছে হতাশ অসহায় কি করবে এখন তাকে দেখে ছাদের মধ্যে হজরত ইয়াকুব আলী ইসালাম নিজের বাবা ইয়াকুব আলী সালাতামের ছবি ভেসে উঠছে হাজরত ইয়াকুব আলী ইসলাম আঙ্গুল দাঁতের মধ্যে এইভাবে কামড়াচ্ছেন হায় হায় ওটা দেখেই আল্লাহকে ডাক দিয়েছেন চিৎকার দিয়েছেন একটা আমি আল্লাহর পানা চাই চিৎকার দিয়ে দৌড়েছেন দরজার দিকে দৌড়ে দৌড়ে এক দরজার সামনে গেছেন দরজা খাট করে খুলে গেছে আরেক দরজার সামনে গেছেন খাট করে খুলে গেছে কারামত মজেজা প্রকাশ পেয়েছে নবীর মজেজা এটা অলৌকিকতা আল্লাহ তালা বাঁচিয়ে দিয়েছেন তো এই জায়গায় আল্লাহ তালা কি বলতেছেন আমি ইউসুফকে যেমন বাঁচিয়ে দিয়েছি এইরকম ভাবে আমি বাঁচিয়ে দিব অন্যায় অশ্লীল কাজ থেকে যারা আমার স্পেশাল বান্দা তাদেরকে ইউসুফ যেহেতু আমার স্পেশাল বান্দা ছিল তাকেও আমি বাঁচিয়ে দিয়েছি আল্লাহ বলতেছেন তাহলে বোঝা গেল এই জায়গায় আল্লাহ তার হজরত ইউসুফ আলী ইসলামকে গুনার ওই প্রাথমিক স্তর যেটা নিয়ত করা ওই নিয়ত করা থেকেও আল্লাহ তার হজরত ইউসুফকে বাঁচাই দিয়েছেন বাস্তবে গুণা করার সম্ভাবনা তো ছিলই না করতেন না নবী যেহেতু ওই যে মানুষ হিসেবে মানবীয় গুণের তাগাদায় গুণা করার প্রাথমিক স্তর যেটা নিয়ত যেটা ওইটাও যদি করত করতে পারতেন আল্লাহ তালা বলেন আমি ওই জায়গা থেকেও তাকে বাঁচাই দিছি কারণ সে আমার স্পেশাল বান্দা নবী নবীদেরকে আমি গুণা থেকে বাঁচাই রাখি চাল্লার কথা তো আল্লাহ তালা দেখাইলেন হজরত ইউসুফ আলী সালাম মাসুম গুনা করেন নাই আপনাদের মনে থাকার কথা গত দুই বছর আগের ঘটনা এই টাইমে হঠাৎ আমরা দেখলাম এস এ টেলিভিশনে একটা প্রোগ্রাম চালু হইল ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী এই নাম দিয়া হঠাৎ আমার চোখে পড়লো ছেলেবেলেরা অনলাইনে যারা একটি এরা আমাকে নক করলো দেখেন কি অবস্থা হায় হ্যাঁ আমারও তো মাথা খারাপ বলে কিটা ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী এটা কোরআন শরীফকে অস্বীকার করা কোরআনে হজরত ইউসুফ আলী সালাতামের পবিত্রতা আল্লাহ বর্ণনা করেছেন আমি আর প্রতিবাদ করলাম জোরালো ভাবে প্রতিবাদ করলাম আলহামদুলিল্লাহ প্রতিবাদের ঢেউ ছড়ায় পড়লো গোটা দুনিয়ায় বাংলা ভাষাভাষী মানুষ যারা ছিলেন সবাই শরিক হইলেন প্রতিবাদে এস এ টেলিভিশন কর্তৃপক্ষের নজরে আসলো বিষয়টা মালিক পক্ষ সিঙ্গাপুর ছিল ওখান থেকে যোগাযোগ করা হয়েছে অফিসের সাথে তারা তাদের যে সমস্ত আলিমরা যারা প্রোগ্রাম করেন তাদের টেলিভিশনে তাদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ হয়েছে কি করা যায় আসেন বসি তো আমি যাব টাঙ্গাইল এক প্রোগ্রামে ঘটনাচক্রে আজকে রাতেও ওই মাদ্রাসাই প্রোগ্রাম যেই প্রোগ্রামের দিন এস এ টেলিভিশনের অফিসে আমি গিয়েছিলাম আমার মনে আছে ভাবে মিলে গেছে আজকে তো আমি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলের সুযোগ্য সন্তান বন্ধুবর মাওনা মামুরুল হক হাফিজাহুল্লাহ তিনি সহ আরো কয়েকজন মিলে আমরা গেলাম এস টেলিভিশন অফিসে কর্মকর্তা যারা ছিল রোদ্দু তার বৈঠক হলো তারা রেকর্ডও করেছে আমরা কি বলি না বলি এগুলো কথা চালাচালি তারাও তাদের প্রমাণ দিচ্ছে যৌক্তিকতা তুলে ধরছে আমাদের তো আপত্তি একটা জায়গায় বক্তব্যটাই তো আপত্তিকর কোরআন বিরোধী বক্তব্য প্রেম তো উভয় পক্ষ থেকে হয় আল্লাহ নবী মাসুম হজরত ইউসুফ আলী সালাম তিনি কোন গুনাহ করেন নাই এটা কোরআনের বক্তব্য আপনি কি করে বলেন প্রেম কাহিনী এক পর্যায়ে আমাকে টার্গেট করে তিনি বললেন আপনি তো বেশি গরম দেখা যায় তো ইউসুফ আলী সালাম তো আমাদের নবী না সমস্যা কি পাগল কোরআনী জ্ঞান নাই তো এই জন্যে তো আল্লাহ তালা আমার মাথার মধ্যে তখন ওই জিনিসটা ছিল এই প্রমাণটা ওরানি করিমের সুরা বা করার দুইশো পঁচাশি নম্বর আয়াতে এর ব্যাখ্যা আছে নবিয়া ইসুফ আলাইসাল্লাম আমাদের নবীনা কথা ঠিক কিন্তু এটা ইমানের একটা মৌলিক বিষয় সব নবীদেরকে সম্মান করা সব নবীদের মধ্যে কোনো পার্থক্য না করা এটা ইমানের একটা মৌলিক বিষয় রব বলেন আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا نفرق بين أحد من رسله কোন নবীদের মধ্যে পার্থক্য করা এটা ইমানের সাথে সাংঘর্ষিক ইমানের মৌলিক বিষয় হচ্ছে সমস্ত নবীদেরকে বিশ্বাস করা তিনি নবী এবং নবী সম্পর্কে আল্লাহ তালার যত ফয়সলা আছে সবগুলোকে বিশ্বাস করা তিনি যদি কিতাব পেয়ে থাকেন ওইটাকে অবিশ্বাস করা এবং তিনি মাসুম কোরআন দ্বারা প্রমাণিত ওইটাও বিশ্বাস করা আমাদের নবীর সাথে অন্য নবীকে আলাদা করা যে না তিনি ভালো ছিলেন না আমাদের নবী ভালো ছিলেন উত্তম অনুত্তমের ব্যাপার আসতে পারে কিন্তু এরকম ভালো আর মন্দ এইরকম পার্থক্য করার কোনো সুযোগ নাই ইমান চলে যাবে স্পষ্ট কথা ইমান চলে যাবে এই মৌলিক কথাটা একটু মনে রেখেন পরে এই কথাটাকে টান দিয়ে আরেকটা বিষয় আনতে হবে আমার কষ্ট হচ্ছে দোয়া চাই কয়েকদিন থেকে জ্বরে ভুগতেছি এর মধ্যে লম্বা সফর তো বন্ধ নাই সকালেই আসছি হাটাজারি গিয়েছিলাম বিশেষ জরুরত সকালে আসছি জ্বর যাচ্ছে খুব তারপরও দিনের এই কঠিন মুহূর্তে নিজেকে ঘরে বসায় রাখা আমার পক্ষে তো সম্ভব হচ্ছে না আপনাদের সামনেও আসছি আল্লাহ এনেছেন দোয়া চাই আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়ে দেন তো এই কথাটা একটু মনে রাখা যে কোন নবীর মধ্যে পার্থক্য করার সুযোগ নাই এটা ইমানের মৌলিক অংশ এই কথা বলার পর একটু টনক নড়ছে নরম হয়েছে কোরআনের বক্তব্য সরাসরি কিভাবে অস্বীকার করে তো বলে হুজুর এখন কি করা যায় আমরা কত কোটি কোটি টাকা স্পন্সর নিয়ে নিয়েছি বিভিন্ন বাণিজ্যিক কোম্পানি থেকে এখন এটা অফ করাইয়া দিলে তাদের মামলার মুখোমুখি হব আমরা ক্ষতিগ্রস্ত হব কত টাকা ইনভেস্ট হয়ে গেছে সারা দেশে বিলবোর্ডগুলো কোটি কোটি টাকার বিলবোর্ড কি করব আমরা এখন তো তাদের পক্ষ থেকে একটা প্রস্তাব আসছে যে ওদের আপনারা প্রোগ্রামটা পুরাটা দেখেন আমাদেরকেও দেখানোর বুদ্ধি করছে যে আপনারা পুরাটা দেখেন প্রোগ্রামের মধ্যে শরীয়ত বিরোধী বা কোরআন বিরোধী কোনো হিস্টোরি আছে কিনা ওইটা একটু নির্ণয় করেন তা আমরা বললাম এটা তো পরের কথা গোড়াই তো গন্ডগোল আপনার নামই তো সমস্যা তাহলে নামটা চেঞ্জ করি করেন প্রাথমিক বিজয় এটা আমরাও বুঝতেছি যে আদালতে গেলে আমাদের বিরুদ্ধেই রায় আসবে আমাদের দেশ তো ইসলামী রাষ্ট্র না যে রাষ্ট্র ধর্ম ইসলাম কিন্তু ইসলাম মতো তো আর রাষ্ট্র চলে না আদালত থেকে রায় আসবে না প্রোগ্রাম চলবে কিচ্ছু করার থাকবে না কয়দিন আন্দোলন করব এইরকমই তো দেখতেছি তা আমরা বলতেছি যতটুকু আদায় করা যায় তো বললাম ঠিক আছে নামটা চেঞ্জ করেন বলে তাও আমাদের অনেক লস হবে সারা দেশে বিলবোর্ডগুলোর ওই প্যানা চেঞ্জ করতে হবে তাও করেন দিনের জন্যে আর মানুষ তো ডরায় এদেশের মানুষকে মানুষ ডরায় কারণ সবাই জানে এদেশের মানুষ ওই ভোট কেন্দ্রে যায় নানান দলে বিভক্ত হয়ে যায় নৌকায় ভোট দেয় লাঙ্গলে ভোট দেয় ধানের শীষে ভোট দেয় কিন্তু এই জায়গার এই দেশের মানুষ একটা জায়গায় এক যদি বুঝে যে এটা ইসলাম বিদ্বেষী একটা প্রতিষ্ঠান যদি এই ট্যাগ একবার লাগতে পারে হ্যাঁ শেষ এটা ভালো করেই বুঝে যদি মানুষ বুঝে যে আমি ইসলাম বিদ্বেষী তা আমি শেষ মানুষ এই জায়গায় রাজনীতি খুঁজে না আলহামদুলিল্লাহ এটা এই দেশের একটা চমৎকার দারুণ চিত্র এটা আমাদের গর্ব করার মতো চিত্র এটা তো আমরা বললাম ঠিক আছে নাম চেঞ্জ করেন আগে এরপর একটা পরে দেখা যাবে তো প্রাথমিক ওই জায়গায় সিদ্ধান্ত হইলো যে নাম হবে ইউসুফ জুলাইখা বাস রাতারাতি সমস্ত প্যানাগুলা চেঞ্জ হইল আলহামদুলিল্লাহ যখনই কোথাও মাহফিলে যেতাম আর ওই ইউসুফ জুলাইখার ওই সাইনবোর্ড দেখতাম আমি আগে নামটার দিকে তাকাইতাম যে এই জায়গার প্যানা চেঞ্জ হয়েছে কিনা আর দেখলেই সাথে সাথে আলহামদুলিল্লাহ পড়তাম খুশি দিলের অন্তরের শান্তি এটা আল্লাহ তোমার নবীর ইজ্জত রক্ষায় আমাকে তুমি একটু হইলো তো কাজে লাগাইছো আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর দোস্ত কথাটা কেন বললাম ওই যে সামনে কথা বলবো এই কথাগুলো ক্লিয়ার হওয়া দরকার এরপর এই লিঙ্ক নিয়ে ওখানে কাজে লাগাবো এই কথাগুলো মনে রাখেন যে কোন নবীর মধ্যে পার্থক্য করা এটা আমাদের ইমানের মৌলিক বিষয়ের পরিপন্থী প্রত্যেক নবীকে ইজ্জত করা সম্মান করা মোহাব্বত করা এটা এবং এই আকিদা রাখা যে আমার নবী যেমন মাসুম ছিলেন তিনিও মাসুম সমস্ত নবীরা মাসুম কোন নবীর ইসমত নিয়া কোন নবীর এই নিষ্পাপ বিষয়টা নিয়ে সন্দেহ সংশয় করা এটা ইমানের মধ্যে সমস্যা হইতে পারে যেহেতু বিষয়গুলা স্পষ্ট আয়াত দিয়া প্রমাণিত বাকি বড় বড় যারা এই বক্তব্যগুলো দেন বড় বড় কয়েকটা প্রমাণ যে উল্লেখ করা হয় যেগুলো এর মধ্যে একটা হচ্ছে হজরতে আদম আলি সালাতামের বিষয়টা আরেকটা হচ্ছে সুরা নসরের তাফসির করতে যায় এই বিভ্রান্তিগুলো ছড়ায় হজরত আদম আলি সালাতামের বিষয়টা কি হজরত আদম আলি সালাতামকে আল্লাহ তালা নিষেধ করেছেন এই গাছের কাছে যাইবেন না কথাটা একটু সচেতনতার সাথে লক্ষ্য করেন ফল খেয়েন না এটা কিন্তু বলেন নাই আল্লাহ কি বলেছেন আপনি এই গাছের কাছে যাইবেন না আপনারা বলেন না এই গাছের ফল খাইবেন না গাছের কাছে না যায়ও তো ফল খাওয়া যায় কেউ যদি আইনা দেয় তাই তো হয়েছে ইবলিস তো ফল আইনা দিছে খেয়েছেন আদম আলি সালাতামকে আল্লাহ যখন ধমক দিলেন কেন খাইলেন আদম আলি সালাম কিন্তু যুক্তি দেখাইতে পারতেন আল্লাহ আপনি তো খাইতে নিষেধ করেন নাই আপনি তো কাছে যাইতে নিষেধ করছেন কিন্তু আদম আলাইসাল্লাম জানেন জিনিসটা যে কাছে যাওয়ার নিষেধ মানি তো না খাওয়ার জন্যে গাছের কাছে গেলে কি আসে যায় গাছের কাছে না যাওয়ার বিষয়টা হচ্ছে না খাওয়ার বিষয়টাকে প্রবলভাবে বলা যেমন শরীয়তের দৃষ্টিভঙ্গিগুলাই এমন জিনা নিষেধ এটা হলো মূল হারা কিন্তু এই মূল হারাম পর্যন্ত আমাকে যে জিনিসগুলা নিয়ে যায় শরীয়ত আমাকে ওই জায়গায় সতর্কতামূলক আটকাইয়া দিছে চক্ষু অবনত করো এটা কিন্তু মূল হারাম না এটাকে হারাম করা হয়েছে কেন এটা আমাকে মূল হারাম পর্যন্ত পৌঁছায় দিবে ওলাইউদ্দিন আজিনা তাহুন না মেয়েদেরকে বলা হয়েছে তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না এটা মূল বিষয় না কিন্তু এটাও এখন হারাম হয়ে গেছে কারণ এটা আমাকে মূল হারাম পর্যন্ত পৌঁছায় দিবে এটা হচ্ছে শরীয়তের দৃষ্টিভঙ্গি আমার শরীয়ত এমন যে বিষয়গুলো মূল গুণা ওই মূল গুণায় যাওয়ার আগে শরীয়ত আমাকে একটা বাউন্ডারি দিয়ে দেয় এবং যেই বিষয়টা মূল এবাদত ওই মূল আবাদতে যাওয়ার যে মাধ্যমগুলো শরীয়ত ওগুলাকেও এবাদত বানায় দেয় অজু কিন্তু মূল আবাদত না মূল এবাদত তো নামাজ কিন্তু আমাকে অজু করে নামাজে ঢুকতে হয় বলে তো অজু এবাদত হয়ে গেল সাহারি তো মূল এবাদত না এবাদত তো রোজা বলে যেহেতু সাহারি খাও রোজার জন্য যাও সাহারিও এবাদত হয়ে গেল ইফতার তো আবাদত না ইফতার তো রোজা ভাঙ্গার নাম আবাদত ভাঙ্গার নাম যেহেতু এটাও আবাদতের সাথে যুক্ত হয়ে গেছে যাও আমি এটারও সবের কাজ বানাইয়া দিলাম এটা আমার দিন বড় চমৎকার জিনিস হামদি হজরত আদম সালাম কিন্তু যুক্তি দেখাইতে পারতেন যে আল্লাহ আপনি তো আমাকে খাইতে নিষেধ করেন নাই তো একটু বুঝাই বললি তো হইতো আপনি তো যাইতে নিষেধ করছেন কাছে আমি তো যাই নাই আল্লাহ দেখেন যুক্তির সুযোগ ছিল কিন্তু যুক্তি দেন নাই এটা হচ্ছে নবীর গুণ আল্লাহ আমি ভুল করছি আমার মাফ করে দেন রব্বানা জলামনা আনফুসানা যুক্তি দেন নাই আল্লাহর বক্তব্যের ফাঁক ফুকর বের করার চেষ্টা করেন নাই এটা নবীওয়ালা গুণ আর ইবলিসের যুক্তির কোনো সুযোগই ছিল না আল্লাহ হুকুম করেছেন উসজুদু এখানে যুক্তির কোনো সুযোগ নাই আল্লাহ হুকুম করছেন ডাইরেক্ট যেটা ওইটাই করো চেষ্টা করো সেখানে যুক্তি দেখাইছে আমি কেন সেজদা করবো সেজদা তো যে বেশি সম্মানী তাকে করা হয় এখানে তো আমি আমি সম্মানী কারণ আপনি আমার আগুন দিয়ে বানিয়েছেন আদমকে মাটি দিয়ে বানাইছেন হ্যাঁ তো আমি আমাকে না সেজদা করা হবে আমি কেন সেজদা করব যুক্তি লাগাই দিছে যুক্তির সুযোগ নাই আরে মাটি সম্মানী না আগুন সম্মানী এটা তো যে মালিক সে জানবে তুই কি জানবি কে সম্মানী এটা তো মালিক জানবে এখানে যুক্তিরও সুযোগ ছিল না যুক্তির সুযোগ না থাকা সত্ত্বেও যুক্তি নিয়ে খালি পেচাল পারা দিনের মধ্যে খালি পেচাল পারা যুক্তি দিয়া দিয়া দিয়া দিয়া আল্লাহকে অস্বীকার পর্যন্ত করে ফেলে সব কিছুর মূলে কি অযৌক্তিক যুক্তি সব কিছুর মূলে কি অযৌক্তিক যুক্তি যুক্তি মনে করে এগুলো আসলে যুক্তি না এগুলো অযৌক্তিক যুক্তি এই করতে করতে করতে করতে একসময় যায় আল্লাহকে নিয়ে প্রশ্ন করা শুরু করে মানুষ আস্তে আস্তে নাস্তিকতার দিকে চলে যায় এগুলা সব ইবলিসের ওই পদ্ধতির মধ্যে পাড়া দিলেই মানুষ আস্তে আস্তে নাস্তিকতার দিকে চলে যাবে আর মেনে নিলে মানুষ আস্তে আস্তে নবী ওয়ালা হয়ে যাবে নবীর কাছাকাছি পৌঁছে যাবে মেনে নেওয়ার নাম ইসলাম বারবার বলি আমরা এটা আমাদেরকে ভুল বোঝানো হয় ইসলাম মানি শান্তির ধর্ম এটা একটা ভুল কথা ইসলাম মানি শান্তির ধর্ম এটা একটা মারাত্মক শয়তানি ছাড়া কিচ্ছু না কারণ এই কথাটার মধ্যে রহস্য আছে ইসলাম মানি শান্তির ধর্ম না ইসলাম শান্তির ধর্ম এটা ঠিক আমি বলি ইসলাম খালি শান্তির ধর্ম না ইসলাম শান্তি প্রতিষ্ঠারও ধর্ম এটা বললে যে এইদিকে আগাইতে চায় ওইদিকে আর আগানো যাবে না রাস্তা ক্লোজ কেন তারা কি বলতে চায় বুঝেন তো বুঝাইতে চায় যে ইসলাম মানি শান্তি ওই ইসলামের মধ্যে আবার কাটাকাটি আসবে কেন মারামারি আসবে কেন জিহাদ আসবে কেন আমরা বলি না ইসলাম মানি শান্তি না ইসলাম মানি আত্মসমর্পণের নাম নিজেকে আল্লাহর সামনে সপে দেওয়া হ্যাঁ ইসলাম শান্তির ধর্ম না খালি ইসলাম শান্তি প্রতিষ্ঠারও ধর্ম শান্তি প্রতিষ্ঠার জন্য যদি কোপ দিয়ে একটা দেওয়া লাগে ওইটা আছে সিস্টেম আছে কারণ ডাক্তারের কাজই তো এটা ডাক্তার কখনো প্যারাসিটামল খাওয়াবে কখনো সিরাপ খাওয়াবে কখনো অ্যান্টিবায়োটিক খাওয়াবে কখনো ইঞ্জেকশন দিবে কখনো দেখবে কাজ হয় না তো কাইটা ফেলো অপারেশন করো এ ডাক্তারের কাজ ডাক্তার তো শান্তির জন্যেই তোমার আরামের জন্যেই তো ডাক্তার এই কাজটা করে তো ইসলাম মানি শান্তির ধর্ম না ইসলাম শান্তি প্রতিষ্ঠার ধর্ম মানি হচ্ছে আল্লাহ যদি বলেন এখন তুমি শান্তি প্রয়োগ করো তো শান্তি আল্লাহ যদি বলেন শান্তি প্রতিষ্ঠা করো ওইটাই শান্তি আল্লাহ যদি বলেন তুমি নামাজ পড়ো তো নামাজ পড়ায় বাদত আল্লাহ যদি বলেন সূর্য মাথার উপরে নামাজ পড়বি না তো নামাজ না পড়ায় বাদত আল্লাহ যদি বলেন রোজা রাখ তো রোজা রাখা এবাদত আল্লাহ যদি বলেন আজকে ঈদের দিন রোজা রাখবি না তো রোজা না রাখায় এবাদত কোন নির্দিষ্ট আমলের নাম ইসলাম না ইসলাম হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মানান নাম দোস্ত মহতারাম যাই হোক আম্বি আলিমুসালাম মাসুম সমস্ত নবীরা মাসুম নিষ্পাপ কোনো সন্দেহ নাই হাজরত আদম আলী সালাতাম নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দিলেন মাহবুদ আমি ভুল করেছি আমাকে মাফ করে দেন আল্লাহ তালা মাফ করেছেন বিষয়টা হচ্ছে এখন কেউ কেউ ভাববে যে হজরত আদম আলি সাল্লাম তো আল্লাহর হুকুম অমান্য করেছেন প্রথম জবাব কিন্তু আমি দিয়ে দিছি একরকম আল্লাহ তালার হুকুম আদম আলি সাল্লাম অমান্য করেনি নাই কারণ কিন্তু গাছের কাছেই যান নাই মূল হুকুম তো ছিল গাছের কাছে যাবেন না হ্যাঁ মূল হুকুমের উদ্দেশ্য ছিল ফল খাবেন না সেটা ভিন্ন কিন্তু যদি বলা হয় সরাসরি হুকুম অমান্য করেছেন আদম আমরা বলবো না সরাসরি আদম হুকুম অমান্য করেনি নাই এটা একটা জবাব বাকি এই জবাবটা হচ্ছে আটকানোর জবাব এটা আসলে মূল জবাব না কাউকে আটকিয়ে দেওয়ার জন্য যেন সামনে আগাইতে না পারে এই জবাব মূল জবাব এটা না তাইলে কোরআনের অন্য আয়াত আবার অপ্রাসঙ্গিক হয়ে যাবে সেটা কোনটা আল্লাহ তালা নিজেই বলেছেন আদম আদম আল্লাহ তালার হুকুম অমান্য করেছেন ভুল করেছেন তো আল্লাহ তাল্লাহার হুকুম অমান্য করেছেন কথাটা আল্লাহ নিজেই বলেছেন কাজে এখানে এই প্যাস পুজ দেওয়ার কোনো সুযোগ নাই তো যারা প্যাস লাগায় তারা তো এত কিছু জানে না এটা বলে দিলে চুপ হয়ে যায় আমি দেখছি অনেক জায়গায় আদম আল্লাহর হুকুম অমান্য করেছেন ভুল করেছেন আল্লাহ নিজে বলতেছেন তো বোঝা গেল নবী গুণা করছেন তাদের দলিল এটা তারা আল্লাহ তালার হুকুম অমান্য করার নামই গুণা না এটা বুঝতে হবে আল্লাহর হুকুম অমান্য করলেই গুণা হয় বিষয়টা এটা না রমাজানে না খাওয়া পান না করা এটা আল্লাহর হুকুম রোজা রাখা অবস্থায় রোজা রাখা অবস্থায় খাওয়া যাবে না পান করা যাবে না এটা কার হুকুম আল্লাহর হুকুম বলেন আপনারা এতদিন পর্যন্ত মাস আলা কি জেনে আসছেন কেউ যদি ভুলে খেয়ে ফেলে সেও তো আল্লাহর হুকুম অমান্য করছে কারণ রোজা রেখে তো খাওয়া যায় নাই হারাম রোজা ভেঙে যাবে কিন্তু কেউ যদি ভুলে খেয়ে ফেলে সে তো আল্লাহর হুকুম অমান্য করছে কিন্তু তার রোজা ভাঙছে কিনা কি জেনেছে না দিন পর্যন্ত ভুলে খাইলে রোজা ভাঙ্গে বরং মাস আলা হইল কোনো দুর্বল ব্যক্তি না খাইলে সমস্যা হয়ে যাবে ওই ব্যক্তি যদি খাইতে থাকে যে জানে সে রোজাদার মানা করো না খাইতে দাও খাইতে দাও শেষ হইলে কই তুমি না রোজা হাই কি করলাম সমস্যা নেই যাও রোজা হয়ে যাবে আল্লাহ দয়া মেহরবানি সোহান আল্লাহ রোজা তো ভাঙ্গে নাই তো একটু গুণা তো হয়েছে নাকি কথা বলেন একটু গুণা হয়েছে রোজাই ভাঙ্গে নাই গুণা হইব কোথেকে প্রশ্নই আসে না অথচ সে কিন্তু আল্লাহর হুকুম অমান্য করছেন রোজা থাকা অবস্থায় খেয়েছে আল্লাহর হুকুম অমান্য করেছে অথচ আমরা বলি গুনাহ করে নাই রোজাও ভাঙ্গে নাই কেন কারণ যে হুকুমটা অমান্য হয়েছে ওই হুকুমটা ইচ্ছাকৃত অমান্য না ইচ্ছাকৃত অমান্য না করলে অনিচ্ছায় অমান্য করলে ওইটা গুণা হয় না আল্লাহর হুকুম তো অমান্য হয় কিন্তু এটা গুণা হয় না হজরত আদম আলি সালাতাম আল্লাহর হুকুম তো অমান্য করেছেন আমরাও বলি কিন্তু সেটা গুণা হয় নাই কেন তিনি কাজটা ইচ্ছা করে করেন নাই এখন আপনি মনে মনে বলতে পারেন ও আপনি বুঝি আদম আলি সালাতামের দিলটা খুইলা দেখছেন তিনি কাজটা ইচ্ছা করে করছেন না অনিচ্ছা করে করছেন আমরা তখন জিজ্ঞেস করবা আপনি খুলে দেখছেন আমিও খুলি নাই আপনিও খোলেন নাই যিনি ভিতরের খবর জানেন সেই আল্লাহ জানাইয়া দিচ্ছেন যে আদম ইচ্ছা করে করেন নাই আমারও আপনার বিষয় না আল্লাহ বলেছেন ফানাসিয়া আদম আজমা কোরআন আয়াত একটা নিয়ে টানাটানি করলে তো হবে না সবগুলোকে একসাথে কইরা সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ জানিয়েছেন ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা আদম যে কাজটা করেছে আদম ভুল করেই করেছে ওয়ালাম নাজিদ লাহু আজমা আমি আদমকে এমনটা পাই নাই যে তিনি কাজটা ইচ্ছা করে করেছেন এই কথা তো আল্লাহর যিনি আলিম বিদাতি সুদর যিনি আদমের ভিতরের খবর জানেন আমিও জানি না আপনিও জানেন কি বোঝা গেল আদম আলি সাল্লাম কোনো গুনাহ করেন নাই আল্লাহ হুকুম অমান্য করেছেন স্বীকার করি গুনাহ করেন নাই এই হলো তাদের একটা প্রমাণ দ্বিতীয় বড় প্রমাণ যেটা এগুলো হলো বড় বড় প্রমাণ আরো অনেক ছোটখাটো প্রমাণ আছে এগুলো হচ্ছে বড় বড় প্রমাণ আরেকটা প্রমাণ হচ্ছে সুরা নসর إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا আল্লাহ তালা নবীকে বলতেছেন নবী অনেক নিয়ামত আপনি পেয়েছেন দলে দলে মানুষ মুসলমান হচ্ছে আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করেন শুক্রিয়া কেমনে করবেন রব্বিক আপনি তসবি পড়েন হাম পড়েন সুবহান আল্লাহ পড়েন আপনি ইস্তফার পড়েন আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ ক্ষমাসী এখন প্রশ্ন যে নবী যদি গুনাহ নাই করবেন তো আল্লাহ ইস্তিকফার করতে পড়লেন কেন নবীকে দিয়া আল্লাহ তো অযথা কাজ করাবেন না গুনা মাফ করানোর জন্য ইস্তিকফার ইস্তিকফার পড়লে গুনা মাফ হয় তো ইস্তিকফার তো গুনা মাফ করানোর জন্যে নবী যদি গুনা নাই করবেন তো আল্লাহ তালা নবীকে ইস্তিকফার করতে কেন বলবেন আল্লাহ তো নবীকে দিয়া অযথা কোনো কাজ করাবেন না প্রয়োজন ছাড়া কোনো কাজ তো করাবেন না এটা হচ্ছে প্রশ্ন তার মানে নবী গুনাহ করেছেন হাই হাই হঠাৎ শুনলে কারোর মধ্যে আসলে তো কথা তো ঠিক এইটা তো আর আদমের ব্যাপার না ইউসুফ সাল্লামের ব্যাপার না মুসা সাল্লামের ব্যাপার না সরাসরি আমার নবীকে আল্লাহ তালা বলতেছেন আপনি আল্লাহর ইস্তেফার করেন আল্লাহর কাছে ক্ষমা চান আহা বাহ্যিকভাবে মনে হবে মারাত্মক প্রশ্ন তো আরে বাবা হ্যাঁ এই সমস্ত প্রশ্ন মাথার মধ্যে উকি ঝুঁকি তখনই দিবে যখন সালাফে হিনদের সাথে যোগাযোগ না থাকবে বিচ্ছিন্ন হয়ে যাবেন অতীতের বড়দের ব্যাখ্যার সাথে যখন আপনার সম্পর্ক না থাকবে মন গড়া নিজস্ব ব্যাখ্যা দাঁড় করানোর জন্য নিজেকে পণ্ডিত ভেবে মন গড়া ব্যাখ্যা যখন দেওয়া শুরু করবেন তখন এই সমস্ত ভুলগুলো হতেই থাকবে স্বাভাবিক আপনাকে আকাবির আসলাফ অতীতে যারা চলে গেছেন সাহাবা ইকরাম তাবিআইন তাবিআ তাবিআইন আইমাই মুস্তাহিদিন মুহাদ্দিসিন ফোকাহা সোলাহা তারা কি ব্যাখ্যা করেছেন তারা কি বলেছেন বিষয়টা ওগুলো লক্ষ্য করা নিজে নিজে মুফাসির না সাজা তাইলে বড় বিভ্রান্তির মধ্যে পড়ার সম্ভাবনা প্রবল প্রবল প্রবল আমার দিনকে আমি আধুনিক বানাইতে চাই বিজ্ঞানসম্মত বানাইতে চাই চাইতে গিয়েই এই ভুলগুলা করি দোস্ত আমার দিন এমনি আধুনিক আল্লাহ তালা সবচেয়ে আধুনিক ধর্ম হিসাবে আমার দিনকে কবুল করেছেন এটা হচ্ছে সবচেয়ে আধুনিক ধর্ম এবং সবচেয়ে কমপ্লিট ধর্ম রব বলেছেন আলিয়ম আকমাল তুলাকুম দিন আকুম ও আকমান তো আলাইকুম নিয়ামাতি ও রদি ইসলাম আদিনা ইসলাম হচ্ছে সবচেয়ে আধুনিক ধর্ম ভুলটা কোথায় ভুলটা হচ্ছে আমি ইসলামকে বিজ্ঞানের সাথে মিলাই মিলাইয়া ইসলামের একটা ব্যাখ্যা দাঁড় করাই এটা হচ্ছে মাথার মধ্যে মূল সমস্যা কেন আমি বিজ্ঞানকে ইসলাম সম্মত করার চেষ্টা কেন করি না বিজ্ঞান তো কয়দিন পরে পরে পাল্টায় বিজ্ঞানের থিওরি কয়দিন পরে পরে পাল্টায় আজকে বলে ওইটা ঘুরে কয়দিন বলে না এটা ঘুরে না এটা ঘুরে কয়দিন পরে পরে তো তাদের থিওরি পাল্টায় আর আল্লাহর বক্তব্য একটাই সুন্নাত পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই শুরুতেই আল্লাহর চ্যালেঞ্জ জালিকাল কিতাব লা রয় কোন সংশয় নাই এর মধ্যে একটা বিষয়কে সংশয়ের জায়গায় রাখার কোনো সুযোগ নাই কেউ বলবে কত আপত্তি আসে আল্লাহ বলছেন সংশয় নাই কত আপত্তি আসে আপত্তি আসবে কেউ যদি বলে আমি যদি বলি আসমান নীল এটাকে অবাস্তব প্রমাণ করার কোনো সুযোগ নাই একজন বলবে আমি অবাস্তব কইরা দেখায় দেবো কেমনে একটা কালো চশমা পড়ছে ওরা বলে হ্যাঁ এখন আসমান আর নীল নাই আসমান কালো হয়ে গেছে এইটার তো কোনো জবাব আমাদের কাছে নাই কোরআনের মধ্যে সংশয় নাই এখন তুমি কালো চশমা পয়রা যদি সংশয় খোঁজো এখানে কার কি বলার আছে আল্লাহ আকবার হাজরত নবী আলী ইসলামকে আল্লাহ যে ইস্তেফার করতে বলেছেন আকাবি রাস্তাফরা কি বলেন এখানে আরে ভাই বুঝো ইস্তেফার হচ্ছে রোহের চিকিৎসা ইস্তেফার রোহের চিকিৎসা এর মধ্যে ময়লা জমে ইস্তিকফার পড়ে ওটাকে কাটাইতে হয় হাদিসে আসছে কালো হয়ে যায় আস্তে আস্তে ইস্তিকফার পড়লে পড়লে আস্তে আস্তে এটা ক্লিয়ার হয় রোহের চিকিৎসার নাম হচ্ছে ইস্তিকফার আর আমরা জানি চিকিৎসা দুই রকমের হয় এক চিকিৎসা হচ্ছে রোগ প্রতিষেধক আরেক চিকিৎসা হচ্ছে রোগ প্রতিরোধক এক চিকিৎসা দেওয়া হয় রোগ ঠেকানোর জন্যে আরেক চিকিৎসা দেওয়া হয় রোগ ভালো করার জন্য যেমন টিকা টিকা টিকা এটা রোগ প্রতিশোধক না এটা রোগ প্রতিরোধক বিভিন্ন ভাইরাস জনিত বিষয়গুলো যেন না আসে এটাকে ঠেকানোর জন্য টিকা দেওয়া হয় আপনারা তো কি বলবেন এমন কোন সিস্টেম আছে নাকি যে রোগ হওয়ার পর টিকা দেয় তাহলে তার বাচ্চাদের টিকা দেওয়া লাগতো না বড় হইলে যখন রোগ হইতো তখন এই টিকা লাগাইতেন এই ছোট্ট ছোট্ট কয় মাসের বাচ্চাগুলোরা নিয়ে এই কষ্ট কেন দেন জ্বর উঠে কি কষ্ট পায় হ্যাঁ আল্লাহ কেন দেন এই জন্যে দেন রোগ প্রতিরোধের জন্যে বিদেশে যাওয়ার সময় টিকা লাগায় দেয় কেন দেয় ওখানে যায় যেন নতুন কোনো রোগ সে নিয়ে না যায় বহন করে আবার ওখানের নতুন কোনো রোগ তার মধ্যে না আসে টিকা দেয় কেন ঠেক দেওয়া রোগ ঠেক দেওয়া এটাকে প্রতিরোধক আরেকটা হচ্ছে প্রতিষেধক রোগ হয়ে গেছে ভালো করার জন্য ওষুধ খাওয়া ইস্তেফার আমি আর আপনি যখন করব এটা রোগ প্রতিরোধকের জন্যেও প্রতিষেধক হিসাবেও এটা আমার গুণাকেও ঠেক দিবে আমার গুণাগুলাকে মাফও করবে উম্মতের জন্যে বান্দার জন্যে ইস্তেফার গুণা মাফও করে গুণাকে ঠেকও দেয় আপনি ইস্তেফার পড়বেন ওই অবস্থায় আপনার তুলনামূলক গুণা কম হবে তার মানে রোগ ঠেকও দেওয়া হচ্ছে আবার গুণা মাফও করা হচ্ছে কিন্তু আম্বিয়া আলিম সালাতামদের ব্যাপারটা ভিন্ন আম্বিয়া আলিম সালাতামদেরকে যখন বলা হবে আপনি ইস্তফার পড়েন এর মানি হবে রোগ প্রতিশোধক নয় এটা এটা হচ্ছে রোগ প্রতিরোধক টিকা টিকা আপনি যেন গুণা না করেন এই জন্য ইস্তফার পড়েন ঠেক দেন গুণা যেন না আস এখন আপনি মনে মনে বলবেন অর্থ একটা আন্দাজ নিয়ে নিলে হয়ে গেল আরে ভাই এই অধিকার আমার নাই এই নিজে নিজে অর্থ দিলে তো আজকে সাহাব সাহেবের মতো আমার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যাইত নিজে নিজে অর্থ দেওয়া যাবে না অর্থ জাগা মতো দিকে দিতে হবে আল্লাহর নবীদের জন্য ইস্তেফার যে রোগ প্রতিরোধক এটার প্রমাণ কি এটার প্রমাণ হচ্ছে হজরত রসুল খালিম সাল্লাম নিজেই বলেছেন আগারে মেজানি রাজি আল্লাহ তালুর বর্ণনা তিনি বলেন আল্লাহর নবী বলেছেন على قلبي حتى الله كل يوم যে আমার অন্তরে মাঝে মধ্যে গুনার ইচ্ছা জাগতে চায় আকাশের মেঘ যেমন মাঝে মধ্যে উকি দেয় আমার দিলের মধ্যে গুনার ইচ্ছা জাগতে চায় যার কারণে আমি প্রতিদিন একশো বার ইস্তেফার করি এই হাদিস স্পষ্ট যে আল্লাহর নবী গুনাকে ঠেক দিচ্ছেন ইস্তেফার পরে পড়ে কাজেই ইস্তেফার যে গুনাকে ঠেক দেয় এই বিশ্লেষণ এই ব্যাখ্যা আমার না নবী আলী ইসালাম নিজেই ব্যাখ্যা দিয়েছেন এর দোস্ত কোরআনের ব্যাখ্যা যতদিন পর্যন্ত আমি কোরআন দিয়ে দিব আমি বিভ্রান্ত হব না কোরআনের ব্যাখ্যা যতদিন পর্যন্ত আমি হাদিস দিয়ে দিব আমি বিভ্রান্ত হব না কোরআনের ব্যাখ্যা যতদিন পর্যন্ত সালাফে সালহীন তথা সাহাবায় কারাম তাবে তবে তাবে তাবে তাদের বক্তব্য দিয়ে যখন ব্যাখ্যাগুলো দিব আমি বিভ্রান্ত হব না আমি বিভ্রান্ত কখন হব যখন কোরআনের অস্পষ্ট আয়াতগুলোর পিছনে আমি লাগবো যেগুলার স্পষ্ট ব্যাখ্যা নাই আমি তখন বিভ্রান্ত হব অস্পষ্ট আয়াতের পিছনে লাগলে বিভ্রান্ত হব অতীতের ব্যাখ্যাগুলাকে পাশ কাটাইয়া নিজস্ব ব্যাখ্যা দাঁড় করাইলে আমি বিভ্রান্ত হব অতীতের ব্যাখ্যা যারা মানে তাদেরকে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করা এটাও একটা চক্রান্ত যেন সাধারণ মানুষ তার ব্যাখ্যা গ্রহণ না কইরা তার ব্যাখ্যা গ্রহণ করে আমার থেকে যদি আপনাকে দূরে সরানো যায় তো আপনি তো আমার ব্যাখ্যা গ্রহণ করবেন না অটোমেটিক আরেকজনের ব্যাখ্যা গ্রহণ করবেন আপনি বিভ্রান্ত হবেন এই চক্রান্তগুলাই এখন সমাজে চলছে আজকে আপনারা জানেন দাওয়াত তাবলিগ নিয়ে এক জঘন্য অবস্থা পরিস্থিতি যেটা আমাদের কল্পনায় কোনোদিন ছিল না অথচ কুদরতের ফয়সালা আমাদের জন্য পরীক্ষা অবশ্যই উম্মতের জন্য এটা বিশাল পরীক্ষা যে উম্মতের এই একটা জায়গা যেটা আমরা মনে করতাম নিরপেক্ষ জায়গা থেকে কাজ শুরু হচ্ছে এখলাসের সাথে কাজ হচ্ছে এখনো মনে করি এই জায়গায় একটা বড় পরীক্ষা চলে আসছে পরীক্ষার মূল যে জায়গাটা এই মূল জায়গাটা নিয়েও উম্মতকে বিভ্রান্ত করা হচ্ছে ঝামেলাটা কোথায় আমি এইভাবে কোনোদিন বলতে চাই নাই যারা বিপক্ষে যারা পক্ষে সবার সাথে আমি নামাজ পড়ি সবার ইমামতি করি একসাথে থাকি পথে ঘাটে দেখা হয় আমার কোনো বক্তব্যে তিনি কষ্ট পায় আমার থেকে মুখ ফিরাইয়া নেবেন এটা আমার কলিজায় মানায় না মানুষ গলাবাজি করি খুব চিল্লায় কথা বলি কিন্তু ভিতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায় যার কারণে বারবার আপনাদের কাছে বলি একটা কথা যে আমাকে যার যত মনে চায় কষ্ট দিতে পারেন আমার কারণে আপনি আল্লাহর কাছে আটকাইবেন না এটা নিশ্চিত কারণ আমি অগ্রিম পর্যন্ত মাফ করে দিয়ে রাখছি পিছনের তো সব মাফ যে যত লাইনে আমাকে কষ্ট দিছে এবং ভবিষ্যতে যত লাইনে কষ্ট দিবে আপনার মনে চাইলে দিতে পারেন এখন কারণ আপনি নিশ্চিত জেনে রাখেন আমাকে কষ্ট দেওয়ার কারণে আপনি আল্লাহর কাছে আটকাবেন না এটা আমি অগ্রিম মাফ করে দিলাম অগ্রিম অতীত মাস অগ্রিম মাফ যা মনে চাই করতে পারে আমার তো আমার রবের কাছ থেকে মাফ নিতে হবে আমি ওই জায়গায় নিয়ে টেনশনে আছি আমার নিজের মাফ নিয়ে আমি টেনশনে আছি আপনারা আটকাইলে আমার লাভ কি কথাগুলো এখন এই জন্য বলতে বাধ্য হচ্ছি যে আমরা এই উদারতা এই মহাব্বত আর ভালোবাসা দেখাতে দেখাতে আজকে তুমি আমার সন্তানের মাথার মধ্যে আঘাত করতেছ শুরু থেকে যদি আমরা বলা শুরু করতাম তাইলে এই দুঃসাহস তুমি দেখাত না পারত না আসতেই পারত না একটা মিম্বর যে কত শক্তিশালী ভূমিকা পালন করে এটা আমরা জানি বিরোধ থাকে অনেক মানুষ আছে সবাই আমাকে মহাব্বত করে এমন না কিন্তু এটার প্রভাব যে কত মারাত্মক আমি জানি ইচ্ছা করলে এই মেম্বর থেকে উস্কায় দিতে পারতাম করি নাই কোনোদিন করি নাই করবো না উম্মদকে কার বিরুদ্ধে উস্কাব আমার কঠোরতা হচ্ছে ইসলামের বিরুদ্ধে যাদের অবস্থান তাদের সাথে আমার কঠোরতা কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছে এই জন্যে যে কেন ওলামা কেরাম ওই কথিত সাদপন্থী অথবা মৌলানা সাদ হাদাহুল্লার বিপক্ষে এত কঠোর অবস্থান নিলেন কেন নিলেন টেলিভিশন টকশোতে ওই পক্ষের তাবলিগের কিছু ভাই যা বলছেন আপনাদের কাছে মনে হচ্ছে এটাই মনে সত্য এখানে আমির নিয়ে গন্ডগোল নেতৃত্ব নিয়ে গন্ডগোল পাকিস্তানপন্থী আর ভারতপন্থী আমাদের তো বড় চমৎকার সুযোগ আগেও বলেছি আমি কাউকে ফাঁসাইতে হইলে আমাদের মতো কাউকে ফাঁসাইতে হইলে এর চেয়ে বড় অস্ত্র আর কিছু নাই এটা জঙ্গি পাকিস্তানপন্থী বাংলাদেশের প্রেক্ষাপটে সুবিধা নেওয়ার জন্য এর চেয়ে বড় অস্ত্র আর কিছু নাই সুবিধা নেওয়ার জন্য সুবিধাবাদ জিন্দাবাদ হাসি লাগে যখন এখনো মানুষ কাউকে পাকিস্তানপন্থী বলে হাসি পায় পাকিস্তানের পক্ষে বাংলাদেশ আবার দখল করা বা ওই চিন্তা মাথায় আনা এটা তো একটা পাগলের প্রলাপ কি করে সম্ভব এটা ওই চিন্তাই করা যে করবে সে পাগল পন্থিয়াল এটা আবার কোন জিনিস আমরা তো সবাই মদিনা পন্থী মদিনা আমাদেরকে জনকে মিলে দিচ্ছে আমার চোখ এক কাজ করে কান এক কাজ করে জিব্বা এক কাজ করে আমি যখন মৃত্যুবরণ করব জিব্বা কাটলে হাত আটকাবে না কি করস বেটা পা দৌড়াবে না পালাবে না কেন প্রত্যেকটা আলাদা আলাদা অঙ্গ কিন্তু এই প্রত্যেকটা অঙ্গকে একটা জিনিস এক করে দেয় সেটা হচ্ছে রোহ রোহ যখন শরীরে আসে মাথায় আঘাত পড়লে চোখ পানি ছেড়ে দেয় অথচ চোখে লাগে নাই হাত আটকায় দেয় আমার মাথাকে কেন মারিস অথচ হাতে মারে নাই পা দৌড়ায় নিজেকে রক্ষার জন্য ডাক্তারের কাছে যায় চিকিৎসার জন্য কেন কারণ এমন একটা জিনিস ভেতরে ঢুকে গেছে যে এই জিনিস সবগুলাকে এক করে দিচ্ছে আজকে পাকিস্তান বুঝি না ভারত বুঝি না আফ্রিকা বুঝি না ইউরোপ বুঝি না মুসলমান মানি আমরা এক সে কোন পন্থী কোন দেশের এটা দেখার বিষয় না ইসলাম আর কালিম আমাদের সবাইকে এক শরীর বানাই দিচ্ছে ভারতের মুসলমান আক্রান্ত হইল আমার কলিজায় লাগবে পাকিস্তানের মুসলমান আক্রান্ত হইল আমার কলিজায় লাগবে যদি না লাগে যদি আপনার কাছে মনে হয় না ওটা পাকিস্তানি মায়ের আরো ভালো করে খাক খোদার কসম আপনার ইমানে গন্ডগোল আছে কোন সন্দেহ নাই এটা কালিমার বিষয় এটা এই কথাগুলো বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে বিষয়টা পাকিস্তান পন্থী আর ভারতপন্থীর ব্যাপার না অবশ্যই না মাওনা সাহেব তাবলিগের বর্তমান যে স্বঘোষিত আমির সাহেব নিজামুদ্দিন মার্কাজ যিনি নিয়ন্ত্রণ করছেন ওই জায়গা থেকেই তো তার প্রতিবাদ করে তার উস্তাদ ইব্রাহিম দৌলা সাহেব সহ যারা তার বাবারও উস্তাদ ওই রকম মানুষগুলো তো ওই জায়গা থেকে আহমদ লাভ সাহেব হাফিজাহুল্লাহ আরে আহমদ লাভ সাহেবের ওই চিকুন গলার বয়ানগুলো এখনো কানে ভাসে এই সমস্ত মুরব্বীরা মাওনা সাদ সাহেবের এই সমস্ত কোরআন হাদিসের অপব্যাখ্যার প্রতিবাদ করে দিল্লির মার্কাজ থেকেই তো বের হয়ে গেছে সেখানে তাকে সাপোর্ট দিচ্ছে একটা শক্তিশালী পেশি শক্তিওয়ালা গ্রুপ যেই গ্রুপ একটার নাম মেওয়াতি আর একটার নাম পাঠান আপনারা জানেন এদের চরিত্রের অবস্থা মোটা মাথা এবং টঙ্গিতে যখন আক্রমণ হয় গত সপ্তাহে তারা ওই শব্দগুলো ব্যবহার করে আক্রমণ করেছে মূল গেট দিয়ে ঢুকবে মিরপুরের মেওয়াতিরা বাটার গেট দিয়ে ঢুকবে ঢাকাইয়া পাঠানরা কত পরিকল্পিত বিষয় আক্রমণের বিষয় পরে আসতেছি গন্ডগোলটা কোন জায়গায় কেন ওলামা একরাম সাদ সাহেবের বিরোধিতা করছেন আমি কোনোদিন বলি নাই আজকে বলতে বাধ্য হচ্ছি ইমান বিধ্বংসী কথাবার্তা তিনি অনবরত বলে যাচ্ছেন সেই অনেকে বলে হঠাৎ করে আপনারা কেন এরকম চেতে গেলেন হুজুর হঠাৎ করে চেছি আমরা তো অপারেশন থিয়েটারে আনছি এখন এখন তুমি দেখছো মলম তো লাগাইতেছি দুই হাজার সন থেকে সর্বপ্রথম ওনাকে চিঠি দেওয়া হয় দুই হাজার এক সনে সেই চিঠি আমাদের কাছে আছে আপনি এই এই ভুল করেছেন জবাব দেন খুব ভাবে ধরলে উনি দেওবন্দে একটা চিঠি পাঠাইয়া দেন আমি এই কথা থেকে রুজু করলাম ফেরত আসলাম চিঠি পাঠাইয়া কয়দিন পর আবার ওই বক্তব্য দেওয়া শুরু করে এরপরে আরো জঘন্য বক্তব্য দেয় তা আবার চিঠি পাঠায় আরে ভাই অপারেশন রোগীর ডাক্তার তিনি যদি অপারেশনে বারবার ভুল করেন আপনি কি আপনার বাবাকে পাঠাবেন তার কাছে ওই ডাক্তারের কাছে তো যেই আমির দিন সরিয়ার ব্যাখ্যা নিয়ে বারবার ভুল করে আপনি কিভাবে আপনার দিনের দায়িত্ব ওই আমিরের কাছে দেন আমরা তো ওই কথাটাই বলতে চাচ্ছি আমির সরানো মাকসাদ না কিন্তু তার নেতৃত্বে তার বক্তব্যে লাখো মানুষ যেহেতু ওঠা বসা করে তাকে তো সরানো দরকার কারণ তার দ্বারা লাখো মানুষ বিভ্রান্ত হচ্ছে ভুলগুলা কি আমি এক দুইটা বলি তাইলে বুঝবেন যে ইসমতে আম্বিয়ার আলোচনা এই লম্বা টাইম পর্যন্ত করলাম আপনাদের সামনে হজরত মুসা আলি সালাতাম সম্পর্কে তিনি কি বলেছেন কি জঘন্য উক্তি করেছেন হজরত মুসা আলি সাল্লাম তার কমকে রেখে যখন তুর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে মিলিত হওয়ার জন্য কথা বলার জন্য আল্লাহ আকবার কত জঘন্য কথা ওই টাইমে বনি ইসরায়েলরা গরুর বাসুরের পূজা করা শুরু করেছিল সামিরি এক ব্যক্তি তার ষড়যন্ত্রের জালে আক্রান্ত হয়ে তারা পূজা শুরু করেছিল হজরতে হারুন আলহ সালাম কিছু করতে পারেন নাই তিনি লেখেন বক্তব্যে বলেন হজরতে মুসা আলি সাল্লাম উম্মতকে রেখে ওখানে যাওয়ার কারণে এরা সবাই মুশ্রিক হয়েছে এই সিরিকের দায় মুসা আলি সাল্লাম এড়াইতে পারেন না কিভাবে সম্ভব এইরকম জঘন্য বক্তব্য একজন আলিম কি করে দেন কি করে দেন তিনি বলতেছেন নবীওয়ালা কাজ যেটা হারাইয়া গেছিল আল্লাহ হজরতে ইলিয়াস রহমতুল্লাহ আলাইকে ওই কাজ দিয়েছেন নতুন করে কাজ শুরু হয়েছে তার মানে কি এই চোদ্দশো বছর নবীওয়ালা কাজ হয় নাই নবীর ইন্তকালের পর সাহাবা রামের শত বছরের ইতিহাস তাবেইনদের ইতিহাস আইনমায় মুস্তাহিদিন মহাদ্দিসিনদের ইতিহাস সব বেকার কেউ এই কাজ করেনি নবীওয়ালা কাজ স্পষ্ট বক্তব্য আছে আরে ভাই এখনো যারা তার অনুসারী একটু বিবেকের কান দিয়া শুনেন স্পষ্ট বক্তব্য আছে আরে লোক কেহতে হেদায়ত আল্লাহ কে হাত মে হ্যাঁ अल्लाह जिसे चाहता है हिदायत देता है जिसे नहीं चाहता है नहीं झूठ है झूठ है हिदायत हमारे हाथ में है अल्लाह ताला हमें भेजा लोगों के हिदायत के लिए हमसे ही गुमराह होता है हमसे ही হেদায়ত পাতা হয় তার বক্তব্য যে মানুষ বলে হেদায়ত আল্লাহর হাতে আল্লাহ যাকে চান তাকে হেদায়ত দেন এটা ভুল এটা মিথ্যা হেদায়ত আমাদের হাতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন হেদায়তের জন্য মানুষ আমাদের দ্বারাই হেদায়ত পায় মানুষ আমাদের দ্বারাই গুমরা হয় এটা কত জঘন্য কথা এই বক্তব্য তো কোরআনের স্পষ্ট বিরোধী বক্তব্য অন্য কেউ হইলে তো হয়তো আমরা বলতাম ইমান চলে গেছে এখন তো খাতির দেখাইতেছি পার্সেন্টি করতেছি আমি বলেছি কালকে হাঁটা যায় অতীতের এই পার্সেন্টের কারণে বিভিন্ন পক্ষ থেকে এদের এই বক্তব্যের বিরুদ্ধে আওয়াজ আসছিল আমরা কিতাব ঘেটে ঘেটে এগুলার জবাব দেওয়ার চেষ্টা করেছি বাঁচানোর জন্য তাদেরকে এটাই ছিল আমাদের ভুল আমরা খেয়ালত করেছি তার শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে আজকে রক্ত পড়তেছে ওই খেয়ালতের কারণে আমরা চেক থেকেছি কেন থেকেছি এই বক্তব্যের পর কেন চুপ থাকলাম অম্মতের কাছে কেন বিষয়গুলো প্রকাশ করলাম না ওই শাস্তি আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছেন হেদায়ত যদি মানুষের হাতে থাকতো আল্লাহর হাতে না থাকতো তো আবু তালিব বেইমান হইয়া কবরে যায় না রসুল চেষ্টা কম করেন নাই আবু জাহেল বেইমান হইয়া কবরে যায় না হজরত শিবলিন উমানি রহমতুল্লাহ আলাই বলেছেন আল্লাহর নবী সাল আলী ওয়াসাল্লাম শুধুমাত্র আবু জাহেলের দরজায় দাওয়াত নিয়ে তিন হাজার বার গেছেন তিন হাজার বার গেছেন আবু জাহেলের দরজায় কই আবু জাহেল তো হেদায়ত পায় নাই তাইলে রসুলের দাওয়াতের কোনো ত্রুটি ছিল না আল্লাহ কি বলেন আপনি এত পেরেশান হচ্ছেন আল্লাহ বাহি অন্যফসাক আল্লাহ মানুষ ইমান আনবে না আপনি দেখা যায় নিজের ধ্বংস করে দিবেন ও নবী শুনেন ইন্নাকালা তাহদি মান আহবাবতা আল্লাহ বলতেছেন হেদায়ত আল্লাহর হাতে আপনি নবী চাইলেও হেদায়ত দিতে পারবেন না আর আপনি বলতেছেন হেদায়ত আমাদের হাতে স্পষ্ট কোরআনের এই আয়াতের সাথে আপনার বক্তব্য সাংঘর্ষিক দুষ্ট ওলামায় কেরাম তো ওই কথাগুলোর কারণে ওনার বিরুদ্ধে দাঁড়াইছেন তাবলিগের বিরুদ্ধে যান নাই আজকে কেউ বলতে চাচ্ছেন এই কথাগুলো এগুলা ওলামায় সু তাদের স্বার্থে আঘাত পড়েছে এই জন্য তারা এই বক্তব্যগুলো দিচ্ছে আর আমাদের কি স্বার্থ রে ভাই আমাদের কি স্বার্থ আমি কি তোমার গিরি চাইছি নাকি আমি কি মার্কাজ দখল করতে চাইছি নাকি দিন আক্রান্ত হয়েছে আমি নিজেকে পেশ করেছি এটা আমার জিম্মাদারি দিন আক্রান্ত হবে ওলামা একরাম চুপ থাকবেন তো ওলামা একরাম দিনের কিসের জিম্মাদারি হয়েছেন কিসের জিম্মাদার হয়েছেন ওলামায় একরামের জিম্মাদারিটা আগায় আসা আজকে ওই জিম্মাদারি আদায় করতে যায়া টঙ্গির মাঠে আমাদের ছোট্ট ছোট্ট কলিজার বাচ্চার টুকরা গুলারে আপনারা পিটাইয়া রক্তাক্ত কইরা আমরা গত পরশু তিন দিন আগে আমি মাওনা মামুল হক ভাই আমরা বিভিন্ন হসপিটালে ঘুরে ঘুরে দেখেছি মাদ্রাসাগুলোতে গিয়ে গিয়ে দেখেছি আরে ভাই পিটানোর তো একটা নমুনা আছে পুলিশও পিটায় আমরা দেখেছি ছত্রভঙ্গ করার জন্য পুলিশ পিছনে পিঠায় পায়ের মধ্যে পিঠায় কিন্তু ওই বাচ্চাগুলোর দিকে তাকায় দেখেছি অধিকাংশকে চেষ্টা করা হয়েছে মাথার মধ্যে আঘাত করার জন্য কোন নিয়তে মাথার মধ্যে এভাবে আঘাত করে কোন নিয়তে শত শত আমাদের কাছে এগারোশো এগারোশোর উপরে খালি আমাদের কাছে লিস্ট আছে কেন মানলেন আপনারা বলেন এই বাচ্চারা কেন গেছে আরে দুই হাজার বারোর তো ছবি আছে আমাদের কাছে আমাদের এই ছোট্ট বাচ্চারা এই জোরের আগে আগে মাঠে থাকে তারা আপনাদের সাথে মারামারি করতে যায় নাই তারা তো প্যান্ডেল টাউনের কাছে ব্যস্ত দুই বাংলা নিউজের ওই ছবি আমাদের কাছে আছে এটা তো নতুন ছবি না আমাদের ছাত্ররা এস্তেমার আগে তো মাঠে যায় আপনাদের সাথে মারামারি করার নিয়োগ থাকলে আমাদের ওই ছোট্ট বাচ্চারা যাইতো না ছোট্ট ছোট্ট বাচ্চাদের ছবি দিয়ে ফেসবুকে আপনারা অপপ্রচার করতেছেন যে ছোট্ট বাচ্চাগুলো কেন পাঠানো হয়েছে অথচ আপনারা কয়জন জানেন যে এস্তেমার ভিতরে একটা ছোট্ট মাদ্রাসা আছে যেখানে শুধু হেফসখানা মক্তবের ছেলেরা পড়ে তিন চারশো বাচ্চা ভিতরেই তো থাকে এদেরকেও মারছেন তারা উস্তাদরা যখন তাবলিগের মুরব্বীরা যখন দেখছে হামলার সম্ভাবনা আছে লাঠিগুলো সরাই নিছে যাতে পাল্টা হামলা না হয় এদেরকে বলা হয়েছে তোমরা পশ্চিম দিকে তাকাইয়া ইয়াসিন শরীফ পড়া শুরু করো ওই বাচ্চারা ওই ইয়াসিন শরীফ পড়া অবস্থায় তাদের মাথার মধ্যে আমার কলিজার টুকরা রক্ত দেয়া টঙ্গির মাঠ রক্তাক্ত হয়েছে আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহর কাছে বিচার সুযোগ আছে তবা করে ফেরত আসেন ওলামায় গ্রামের রক্ত বড় বিষাক্ত ওই মাসুম বাচ্চাদের রক্ত বড় বিষাক্ত কোথার কোথাও সহ্য করতে পারবেন না ওই ক্ষমতা নাই তবা করে ফেরত আসেন আপনাদের সহযোগিতা চাই কোন মসজিদের মধ্যে ওই সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না সমস্ত মসজিদ থেকে তাদেরকে উৎখাত করেন আপনারা সবাই সম্মিলিত ভাবে এই চেষ্টা করেন এই দেশে ওরা ওলামায় ক্রাম যেইভাবে বলবেন আজকে বলেন ওলামা কালাম আগে ছিল না মাওনা জুবাইর সাহেবকে নতুন তাবলিগে ঢুকছেন মাওনা রবিউল সাহেব নতুন তাবলিগে ঢুকছেন উমর ফারুক সাহেব নতুন তাবলিগে ঢুকছেন ওনারা তো আপনাদের বিরোধিতা করতেছেন আহমদ লাট সাহেব আপনাদের বিরোধিতা করতেছেন গোটা দুনিয়ার মার্কাজগুলো আপনাদের বিরোধিতা করতেছে পাকিস্তান মার্কাজ আপনাদের বিরোধিতা করতেছে কত বছর থেকে মাওনা তারিক জামিল সাহেবকে আপনারা বাংলাদেশে আসতে দেন না কেন দেন না সাহাদ সাহেবের কর্তৃত্বে তার নেতৃত্বের উপর আঘাত আসে মানুষ তারিক জামিল সাহেবের বয়ান শোনার জন্য পাগল হয়ে যায় এটা সহ্য হয় না তারিক জামিল সাহেবকে বাংলাদেশে আসতে দেওয়া হয় না এগুলো আমরা প্রকাশ করি নাই করি নাই কেন করি নাই করি নাই এটা আমাদের ভুল ছিল ওই জন্যই আমাদের ভুল ছিল এখন বুঝতেছি কেন করলাম না আগে আল্লাহ তার হেদায় দেখ আমাদের যতটুকু সম্ভব কোনো বিক্ষিপ্ত মানুষের ক্ষতি হয় বিশৃঙ্খলা হয় এমন কোনো কাজ আমরা করবো না ইনশাআল্লাহ তবে আমি ঢাকা ছিলাম না আমাদের আশপাশের মসজিদওয়ালারা সিদ্ধান্ত নিয়েছেন ভালো মুবারকবাদ জানাই কিছু তো প্রতিবাদ হওয়া উচিত বা জুমা সেই গাউসিয়া থেকে মানববন্ধন হবে গোটা মানুষকে সচেতন করার জন্য এটা কোনো চাপ প্রয়োগ বা কোনো বিশৃঙ্খলার জন্য নয় দৃষ্টি আকর্ষণের জন্য এটা একটা পদ্ধতি এখন সময়ের মানববন্ধন হবে দুই চার মিনিট হইল দাঁড়াইয়া সংহতি প্রকাশ করেন যে আমরাও ওলামা একরামের সাথে আছি মূলধারার তাবলিগের সাথে আছি সন্ত্রাসীদের সাথে আজ থেকে সম্পর্ক ক্যাটাপ করলাম তওবা করে ফেরত আসো বুকে নিয়ে নিব তওবা করে ফেরত না আসলে আল্লাহ আজাব আর গজবের জন্য প্রস্তুত থাকো ইনশা আল্লাহ আল্লাহ হেদায়ত দান করেন আমিন ওয়াহরুদ আলহামদুলিল্লাহ